حي على الجهاد صوت الملاحم এই পথ হলো কণ্টকময় তাই চলতে হবে সাবধানে রেখো সর্বদা বন্ধু আমার সতর্ক দৃষ্টি সবখানে এই পথ হলো কণ্টকময় তাই চলতে হবে সাবধানে রেখো সর্বদা বন্ধু আমার সতর্ক দৃষ্টি সবখানে এই পথ হলো কণ্টকময় তাই চলতে হবে সাবধানে রেখো সর্বদা বন্ধু আমার সতর্ক দৃষ্টি সবখানে কষ্ট যদি দিয়া সেই তামে নিয় অম্লান বদনে পাবে তুমি মহাপ্রতিদান শেষ বিচারের দিনে এই পথ হলো কণ্টকময় তাই চলতে হবে সাবধানে রেখো সর্বদা বন্ধু আমার সতর্ক দৃষ্টি সবখানে এই পথ হলো কণ্টকময় তাই চলতে হবে সাবধানে রেখো সর্বদা বন্ধু আমার সতর্ক দৃষ্টি সবখানে আল্লাহ আমাদের ভরসা ইমান আমাদের শক্তি দিনের পথে লড়াই করে মিলবে আমাদের মুক্তি আল্লাহ আমাদের ভরসা ইমান আমাদের শক্তি দিনের পথে লড়াই করে মিলবে আমাদের মুক্তি আল্লাহ আমাদের ভরসা ইমান আমাদের শক্তি দিনের পথে লড়াই করেই মিলবে আমাদের মুক্তি আল্লাহ আমাদের আমাদের ভরসা ইমান আমাদের শক্তি দিনের পথে লড়াই করে মিলবে আমাদের মুক্তি এই প্রত্যয় নিয়ে মনে প্রস্তুতি নাও সঙ্গোপনে এই প্রত্যয় নিয়ে মনে প্রস্তুতি নাও সঙ্গোপনে এই প্রত্যয় নিয়ে মনে প্রস্তুতি নাও সঙ্গোপনে প্রস্তুতি নাও সঙ্গোপনে প্রস্তুতি নাও সঙ্গোপনে এই পথ হলো কণ্ঠকময় তাই চলতে হবে সাবধানে দেখো সর্বদা বন্ধু আমার সতর্ক দৃষ্টি সবখানে এই পথ হলো কণ্ঠকময় তাই চলতে হবে সাবধানে দেখো সর্বদা বন্ধু আমার সতর্ক দৃষ্টি সবখানে এই পথ হলো কণ্ঠকময় তাই চলতে হবে সাবধানে দেখো সর্বদা বন্ধু আমার সতর্ক দৃষ্টি সবখানে কষ্ট যদি সেই তামে নে নিয় অম্লান বদনে পাবে তুমি মহাপ্রতিদান শেষ বিচারের দিনে এই পথ হলো কণ্টকময় তাই চলতে হবে সাবধানে রেখো সর্বদা বন্ধু আমার সতর্ক দৃষ্টি সবখানে এই পথ হলো কণ্টকময় তাই চলতে হবে সাবধানে রেখো সর্বদা বন্ধু আমার সতর্ক দৃষ্টি সবখানে আছে চারিদিকে উৎপেতে ওই বিতাড়িত শয়তান ওই তাগুতের গোলামেরা করবে তোমাকে পেরেশান আছে চারিদিকে উৎপেতে ওই বিতারিত শয়তান ওই তাগুতের গোলামেরা করবে তোমাকে সান আছে চারিদিকে উৎপেতে ওই বিতাড়িত শয়তান ওই তাগুতের গোলামেরা করবে তোমাকে পেরেশান আছে চারিদিকে উৎপেতে ওই বিতাড়িত শয়তান ওই তাগুতের গোলামেরা করবে তোমাকে পেরেশান আল্লাহকে রেখো স্মরণে হবে সফল এই জীবনে আল্লাহ কে রেখো স্মরণে হবে সফল সফল এই জীবনে আল্লাহকে রেখো স্মরণে হবে সফল এই জীবনে হবে সফল এই জীবনে হবে সফল এই জীবনে পথ হলো কণ্টকময় তাই চলতে হবে সাবধানে রেখো সর্বদা বন্ধু আমার সতর্ক দৃষ্টি সবখানে এই পথ হলো কণ্টকময় তাই চলতে হবে সাবধানে রেখো সর্বদা বন্ধু আমার সতর্ক দৃষ্টি সবখানে কষ্ট যদি আসেই তামে নিয় অম্লান বদনে পাবে তুমি মহাপ্রতিদান শেষ বিচারের দিনে এই পথ হলো কণ্টক সুখময় তাই চলতে হবে সাবধানে রেখো সর্বদা বন্ধু আমার সতর্ক দৃষ্টি সবখানে এই পথ হলো কণ্টকময় তাই চলতে হবে সাবধানে রেখো সর্বদা বন্ধু আমার সতর্ক দৃষ্টি সবখানে এই পথ হলো কণ্টকময় তাই চলতে হবে সাবধানে রেখো সর্বদা বন্ধু আমার সতর্ক দৃষ্টি সবখানে রেখো সর্বদা বন্ধু আমার সতর্ক দৃষ্টি দৃষ্টি সবখানে রেখো সর্বদা বন্ধু আমার সতর্ক দৃষ্টি সবখানে রেখো সর্বদা বন্ধু আমার সতর্ক দৃষ্টি সবখানে